চারিদিকে এতক্ষণ জুলুমের পরে ও মুসলিম কিভাবে রয় ঘুমে আর মোটে দেরি নয় জাগ জাগ মুসলিম চলে এসো মুক্তির সংগ্রামে চারিদিকে এতক্ষণ জুলুমের পরে ও মুসলিম কিভাবে রয় ঘুমে আর মোটে দেরি নয় জাগ জাগ মুসলিম চলে এসো মুক্তির সংগ্রামে চলে এসো মাহাতির চলে এসো সালমান চলে এসো বীরের দোকান মজলুম জনতার ডাকে আজ শহীদান নিজেরা ঘুমিয়ে থেকে বিশ্বের পানে চেয়ে হবে না কোলাব শুধু হুঙ্কারে জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রণঝঙ্কারে জেগে ওঠো জেগে ওঠো মুসলিম সবে তাকবীরে কাদ দেখো মাজলুম কাশ্মীর বারমায় যুগ যুগ ধরে শুধু কেঁদে যায় কাঁদে দেখো মাজলুম কাশ্মীর বারমায় যুগ যুগ ধরে শুধু কেঁদে যায় আর কত কাঁদবে মাজলুম জনতা ডাকছে তোমায় আলাকসায় দাও ছেড়ে সব ভয় হও আজ নির্ভয় প্রতিরোধ গড়ে তোলো সবখানে জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রণঝঙ্কারে জেগে ওঠো জেগে ওঠো মুসলিম সবে তাকবীরে কি ভুলে গেছো নতুন এই বিশ্বে মুসলমানের নেই অধিকার তুমি কি ভুলে গেছো নতুন এই বিশ্বে মুসলমানের নেই অধিকার যদি চাও অধিকার হও আজ হুশিয়ার বন্ধ করো সব অবিচার ভুলে যাও ভেদাভেদ গড়ে তোলো ঐক্য জড় হও সব কাতারে জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রণ ঝংকারে জেগে ওঠো জেগে ওঠো নাম রেখে মুসলিম হয়ে যাবে কেন তুমি মুনাফিক জালিমার ভণ্ড নাম রেখে মুসলিম হয়ে যাবে কেন তুমি মুনাফিক জালিমার ভণ্ড বাঁচতে যদি চাও নিজেকে শুধরাও থেকো না আর মোটে অন্ধ নিজেকে বদলাও আল্লাহর দয়া চাও জয় হবে আল্লাহর রহমতে জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রণ রণঝঙ্কারে জেগে ওঠো হবে তাকবীরে হও আজ প্রস্তুত মাহদির জন্য দাজ্জাল ঠেকাতে হবে হবে হও আজ প্রস্তুত মাহদির জন্য দাজ্জাল ঠেকাতে হবে হবে নেই কোন হতাশা বিশ্বের সবখানে ইসলাম বিজয়ী হবে হবে ভয় নেই ভয় নেই জেগে ওঠো মুসলিম জীবন ফিরে পাবে কোরবানি জেগে ওঠো জেগে ওঠো মুসলিম ঝঙ্কারে থাকবে তাকবিরে হও যদি মুসলিম কখনো ভুলো না আল্লাহ রসুলের নির্দেশ হও যদি মুসলিম কখনো ভুলো না আল্লাহ রসুলের নির্দেশ কোরআন হাদিসের পথ যদি ছেড়ে দাও হয়ে যাবে একদম নিঃশেষ হতে যদি চাও ফের বিশ্ব বিজয় এসো ফিরে সঠিক ইসলামে জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রণ রণঝঙ্কারে জেগে ওঠো তাকবীরে জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রণ ঝঙ্কারে জেগে ওঠো জেগে ওঠো মুসলিম সবে তাকবীরে